অষ্টাদশ খণ্ড শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র ডাক্তার সরকার গিরিশ ঘোষ প্রভৃতি ভক্ত সঙ্গে কথোপকথন ও আনন্দ প্রথম পরিচ্ছেদ ভজনানন্দে সমাধি মন্দিরে পরদিন সাতাশে অক্টোবর আঠেরোশো পঁচাশি মঙ্গলবার বেলা সাড়ে পাঁচটা আজ নরেন্দ্র ডাক্তার সরকার শ্যাম বসু গিরিশ ডাক্তার দোকড়ি ছোট নরেন্দ্র রাখাল মাস্টার ইত্যাদি অনেকে উপস্থিত ডাক্তার আসিয়া হাত দেখিলেন ও ঔষধের ব্যবস্থা করিলেন পীড়া সম্বন্ধীয় কথার পর ও শ্রীরামকৃষ্ণের ঔষধ সেবনের পর ডাক্তার বলিলেন তবে শ্যামবাবুর সঙ্গে তুমি কথা কও আমি আসি শ্রীরামকৃষ্ণ ও একজন ভক্ত বলিয়া উঠিলেন গান শুনবেন ডাক্তার তুমি যে তিড়িং মিড়িং করে ওঠো ভাব চেপে রাখতে হবে ডাক্তার আবার বসিলেন তখন নরেন্দ্র মধুর কণ্ঠে গান করিতেছেন তৎসঙ্গে তানপুরা ও মৃদঙ্গ ঘন ঘন বাজিতেছে গাহিতেছেন চমৎকার অপার জগৎ রচনা তোমার শোভার আগার বিশ্ব সংসার অযুত তারকা চমকে রতন কাঞ্চনহার কত চন্দ্র কত সূর্য নাহি অন্ত তার শোভে বসুন্ধরা ধনধান্যময় হায় পূর্ণ তোমার ভাণ্ডার হে মহেশ অগণ লোক গায় ধন্য ধন্য এ গীতি অনিবার নিবিড় আধারে মাতর চমকে অরূপ রাশি তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী অনন্ত আধার কোলে মহানির্বাণ হিল্লোলে চিরশান্তি পরিমল অবিরল যায় ভাসি মহাকাল রূপ ধরি আধার বসন পরি সমাধি মন্দিরে ও মা কে তুমি গো একা বসি অভয় পদ কমলে প্রেমের বিজলি জলে চিন্ময় মুখমণ্ডলে শোভে অট্ট অট্ট হাসি ডাক্তার মাস্টারকে বলিলেন it is dangerous to him এ গান ঠাকুরের পক্ষে ভালো নয় ভাব হইলে অনর্থ ঘটিতে পারে শ্রীরামকৃষ্ণ মাস্টারকে জিজ্ঞাসা করিলেন কি বলছে তিনি উত্তর করিলেন ডাক্তার ভয় করছেন পাছে আপনার ভাব সমাধি হয় বলিতে বলিতে শ্রীরামকৃষ্ণ একটু ভাবস্থ হইয়াছেন ডাক্তারের মুখপানে তাকাইয়া করজোড়ে বলিতেছেন না না কেন ভাব হবে কিন্তু একথা বলিতে বলিতে তিনি গভীর ভাব সমাধিতে মগ্ন হইলেন শরীর স্পন্দহীন নয়ন স্থির অবাক কাষ্ঠপুত্তলিকার ন্যায় উপবিষ্ট বাহ্যশূন্য মন বুদ্ধি অহংকার চিত্ত সমস্তই অন্তর্মুখ আর সে মানুষ নয় নরেন্দ্রের মধুর কণ্ঠে মধুর গান চলিতেছে এ কি এ সুন্দর শোভা কি মুখ হেরিয়ে আজি মোর ঘরে আইল হৃদয়নাথ প্রেম উৎস উথলিল আজি বল হে প্রেমময় হৃদয়ের স্বামী কি ধন তোমারে দিব উপহার হৃদয়ে প্রাণ লহ লহ তুমি কি বলিব যাহা কিছু আছে মম সকলই লও হে নাথ কি সুখ জীবনে কি সুখ জীবনে মম ওহে নাথ দয়াময় হে যদি চরণ সরজে পরাণ মধুপ চিরমগন না রয় হে অগণন ধনরাশি তাই কিবা ফলদয় হে যদি লোভিয়ে সে ধনে পরম রতনে যতন না করয় হে সুকুমার কুমার মুখ দেখিতে না চাই হে যদি সেই চাঁদ বয়ানে তব প্রেম মুখ দেখিতে না পাই হে কি ছাড় শশাঙ্ক জ্যোতি দেখি আধারময় হে যদি সে চাঁদ প্রকাশে তব প্রেম চাঁদ নাহি হয় উদয় হে সতীর পবিত্র প্রেম তাও মলিনতাময় হে যদি সে প্রেম কনকে তব প্রেমমণি নাহি জড়িত রয় হে তীক্ষ্ণ বিষব ব্যালি সম সতত দংশয় হে যদি মোহ পরমাদে নাথ তোমাতে ঘটায় সংশয় হে কি আর বলিব নাথ বলিব তোমায় হে তুমি আমার হৃদয় রতনমণি আনন্দ নিলয়ে হে সতীর পবিত্র প্রেম গানের এই অংশ শুনিতে শুনিতে ডাক্তার অশ্রুপূর্ণ লোচনে বলিয়া উঠিলেন আহা আহা নরেন্দ্র আবার গাহিলেন কত দিনে হবে সে প্রেম সঞ্চার হয়ে পূর্ণ কাম বলবো হরিনাম নয়নে বহিবে প্রেম শ্রুধার কত দিনে হবে সে প্রেম সঞ্চার কবে হবে আমার শুদ্ধ প্রাণমন কবে যাব আমি প্রেমের বৃন্দাবন সংসার বন্ধন হইবে মোচন জ্ঞানাঞ্জনে যাবে লোচন আধার করে পরশ মনি করি পরশন লৌহময় দেহ হইবে কাঞ্চন হরিময় বিশ্ব করিব দর্শন লুটাইব ভক্তিপথে অনিবার কবে যাবে আমার ধরম করম কবে যাবে জাতি কুলের ভরম কবে যাবে ভয় ভাবনা সরম পরিহরি অভিমান লোকাচার মাখি সর্ব অঙ্গে ভক্তপদ ধুলি কাঁধে লয়ে চির বৈরাগ্যের ঝুলি পিব প্রেম বাড়ি দুই হাতে তুলি অঞ্জলি অঞ্জলি প্রেম যমুনার প্রেমে পাগল হয়ে হাসিব কাঁদিব সচ্চিদানন্দ সাগরে ভাসিব আপনি মাতিয়ে সকলে মাতাব হরিপদে নিত্য করিব বিহার